ত্রয়োদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ আজ রামচন্দ্রের নূতন বাগান দেখিতে যাইতেছেন ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানে পূজা করেন দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন ও ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন গাড়িতে মণিলাল মল্লিক মাস্টার ও আরও দু একটি ভক্ত আছেন মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি বলিলেন তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধিশূন্য তাঁকে ধ্যান করবার চেষ্টা করা উচিত তিনি নিরুপাধি বাক্য মনের অতীত কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা মানুষের ভিতরে নারায়ণ দেহটি আবরণ যেন লণ্ঠনের ভিতরে আলো জ্বলছে অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে ঠাকুর প্রথম তুলসীকানন দর্শন করিতে যাইতেছেন তুলসীকানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন বাহ বেশ জায়গা এখানে বেশ ঈশ্বর চিন্তা হয় ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন রামচন্দ্র থালায় করিয়া বেদানা কমলালেবু ও কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইতেছেন পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিলেন গাড়ি করিয়া সুরেন্দ্রের বাগানে যাইবেন পদব্রজে যখন ভক্ত সঙ্গে যাইতেছেন তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকে খাটিয়ায় বসিয়া আছেন দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুর প্রতি বলিলেন আপনি কোন সম্প্রদায়ের গিরি বা পুরী কোনো উপাধি আছে সাধু লোকে আমায় পরমহংস বলে শ্রীরামকৃষ্ণ বেশ বেশ শিবহাহং এ বেশ তবে একটি কথা আছে এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তার শক্তিতে এই শক্তি আর ব্রহ্ম অভেদ ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না বাদ্যকে ছেড়ে বাজনা হয় না যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয় শক্তি বললেই ব্রহ্ম আছেন যেমন রাত বোধ থাকলেই দিনবোধ আছে জ্ঞানবোধ থাকলেই অজ্ঞানবোধ আছে আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার মুখে কিছু বলা যায় না যো হ্যায় সো হ্যায় এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে যাইতেছেন সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে চলিয়া আসিলেন এইবার সুরেন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিয়া প্রথমেই সাধুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুটি বেশ রামের প্রতি বলিলেন তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও সাধুটি বেশ একটা গানে আছে সহজ না হলে সহজকে চেনা যায় না নিরাকারবাদী তা বেশ তিনি নিরাকার সাকার হয়ে আছেন আরও কত কি যারই নিত্য তাঁরই লীলা সেই বাক্য মনের অতীত যিনি তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন সেই ওং হইতে ওং শিব ওং কালী ওং কৃষ্ণ হয়েছেন নিমন্ত্রণে কর্তা একটি ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছেন তার কত আদর কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র সুরেন্দ্রের বাগানে কিঞ্চিত জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে ভক্ত সঙ্গে যাইতেছেন